দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান ও হো হো বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান আল্লাহর দেয়া ফরমান সে তো আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের গড়া মানি না সংবিধান অত্যাচারীর খোলা তলুয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারীর খোলা তলুয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পায় মোরা নাহি ভয় পায় মোরা নাহি ভয় পায় মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই चीनो अरब हमारा हिंदोस्ता हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাটা তার একই তাক বীরে জেগে ওঠি মোরা আল্লাহ আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাটা তার একই তাক বীরে জেগে ওঠি মোরা আল্লাহ আকবার দেড় শত কোটি মমিনের দিল মিলেমিশে একাকার বাধা নয় কোনো সৈন্যবাহিনী রাষ্ট্র বা সরকার পৃথিবীর যে থাকা দে মুসলিম জিহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম পৃথিবীর যে থাকা দে মুসলিম জিহাদি নাকারা বাজে দ্রিম দ্রিম বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই ছুটে যাই সেখানেই ছুটে যাই সেখানেই ছুটে যাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই ऐ अर्द पाक तेरी हुरमत पे कट मरी हम अब तक तेरे रगों में है खो बहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একই সে রক্তলাল মহাসত্যের এমহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ মহাসত্যের এমহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ ধর্মের চেয়ে দেশ বড় নয় আমরা সে গান গাই আমরা সে গান গাই আমরা সে গান গাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই